সুরা আল মুল্ক বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير অতীব মহান ও শ্রেষ্ঠ সেই সত্তা যাহার মুঠির মধ্যে রহিয়াছে সমগ্র সৃষ্টিলোকের কর্তৃত্ব সার্বভৌমত্ব প্রত্যেকটি জিনিসের উপরে তাহার কর্তৃত্ব সংস্থাপিত তিনি মৃত্যু ও জীবন উদ্ভাবন করিয়াছেন যেন তোমাদিগকে পরখ করিয়া দেখিতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়া সর্বোত্তম ব্যক্তি কে তিনি যেমন সর্বজয়ী শক্তিমান তেমনি ক্ষমাশীল الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور তিনি স্তরে স্তরে সজ্জিত সপ্ত আকাশ নির্মাণ করিয়াছেন তোমরা মহা দয়াবানের সৃষ্টিকর্মে কোনরূপ অসঙ্গতি পাইবে না দৃষ্টি আবার ফিরাইয়া দেখো কোথাও কোনো দোষ ত্রুটি দৃষ্টিগোচর হয় কি বারবার দৃষ্টি নিক্ষেপ করো তোমাদের দৃষ্টি ক্লান্ত শ্রান্ত ও ব্যর্থ হইয়া ফিরিয়া আসিবে ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আমরা তোমাদের নিকটবর্তী আকাশকে বিরাট আয়তন প্রদীপ রাশির দ্বারা সুসজ্জিত ও সমুদ্ভাসিত করিয়া দিয়াছি শয়তানগুলিকে মারিয়া তাড়াইবার জন্য এইগুলিকেই উপায় ও মাধ্যম বানাইয়াছি এই শয়তানগুলির জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ড আমরাই প্রস্তুত করিয়া রাখিয়াছি যেসব লোক তাহাদের রবকে অস্বীকার ও অমান্য করিয়াছে তাহাদের জন্য জাহান নামের আজাব রহিয়াছে উহা মূলতই অত্যন্ত খারাপ পরিণতির স্থান إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور তাহারা যখন উহাতে নিক্ষিপ্ত হইবে তখন উহার ক্ষিপ্ত হওয়ার ভয়াবহ ধ্বনি শুনিতে পাইবে يكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير উহা তখন উথাল পাথাল করিতে থাকিবে ক্রোধ আক্রোশের অতিশয় তীব্রতায় উহা দীর্ণ বিদীর্ণ হইয়া যাওয়ার উপক্রম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 দোজখিদের উপর অভিশাপ إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير যাহারা নিজেদের অদেখা রবকে ভয় করে নিশ্চয় তাহাদের জন্য আছে ক্ষমা ও অতি বড় শুভ ফল وأسروا قولكم أو اجهروا به তোমরা চুপে চাপে কথা বলো কিংবা উচ্চ স্বরে তিনি তো মনের নিবৃত গহনের অবস্থা পর্যন্ত জানেন তিনি কি জানিবেন না যিনি সৃষ্টি করিয়াছেন অথচ তিনি অতীব সূক্ষ্মদর্শী ও সুবিজ্ঞ هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور সেই আল্লাহ তোমাদের জন্য ভূতলকে অধীন বানাইয়া রাখিয়াছেন তোমরা চলাচল করো উহার বক্ষের উপর এবং ভক্ষণ করো আল্লাহর রিজিক তাহারই নিকট তোমাদিগকে পুনরুজ্জীবিত হইয়া যাইতে হইবে أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور তোমরা কি নির্ভয় হইয়া গিয়াছ সেই মহান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 পক্ষ বিস্তার করিতে ও গুটাইয়া লইতে দেখে না একমাত্র রহমান ছাড়া উহাদিগকে অন্য কেহ ধরিয়া রাখে না তিনি সব জিনিসের সংরক্ষক أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور বলো তোমাদের নিকট এমন কোন সৈন্যবাহিনী প্রস্তুত হইয়া আছে যাহারা রহমানের বিরুদ্ধে যাইয়া তোমাদিগকে সাহায্য করিতে পারে সত্য কথা এই যে এই অমান্যকারীরা ধোকায় পড়িয়া রহিয়াছে أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور অথবা বলো তোমাদিগকে কে রিজিক দিতে পারে রহমানই যদি তাহার রিজিক দান বন্ধ করিয়া দেন আসল কথা হইল এই লোকেরা আহ্লাদ্রোহিতা ও সত্য পরিহার করার উপর অবিচল হইয়া আছে أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم খানিকটা ভাবিয়াই দেখো না যে লোক উল্টা দিকে মুখ করিয়া চলিতেছে সে অধিক সত্যপথ প্রাপ্ত নাকি যে লোক মাথা উঁচু করিয়া সোজাসুজি একটি সমতল সড়কের উপর দিয়ে চলিয়া যাইতেছে ইহাদিগকে বল কেবল আল্লাহ তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন তোমাদিগকে শুনিবার ও দেখিবার শক্তি দান করিয়াছেন এবং চিন্তা গবেষণা অনুধাবনকারী হৃদয় দিয়াছেন কিন্তু তোমরা তো খুব কমই শকর করিয়া থাকো এই লোকদিগকে বলো কেবল আল্লাহ তোমাদিগকে ভূতলে ছড়াইয়া দিয়াছেন আর তাহারে দিকে তোমাদিগকে কাছাইয়া গুটাইয়া লইয়া একত্রে উপস্থিত করা হইবে ويقولون متى هذا الوعد إن كنتم صادقين এই লোকেরা বলে তোমরা যদি প্রকৃতই সত্যবাদী হইয়া থাকো তাহা হইলে বলো এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হইবে قل إن إنما العلم عند الله وإنما أنا نذير مبين বলো এই বিষয়ের জ্ঞান তো আল্লাহরই নিকট রহিয়াছে আমি তো শুধু সুস্পষ্ট ভাষায় সাবধানকারী মাত্র পরে তাহারা যখন এই জিনিসকে নিকটে উপস্থিত দেখিতে পাইবে তখন উহার প্রতি অবিশ্বাসী ও অমান্যকারী লোকদের মুখাবয়ব বিকৃত হইয়া যাইবে আর তখন তাহাদিগকে বলা হইবে যে ইহাই সেই জিনিস যাহার জন্য তোমরা তাগিদ দিয়া বলিতেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم এই লোকদিগকে বলো তোমরা কি কখনো এই কথা ভাবিয়া দেখিয়াছ যে আল্লাহ তালা আমাকে ও আমার সঙ্গী সাথীদিগকে ধ্বংস করিয়া দিবেন কিংবা আমার প্রতি দয়া প্রদর্শন করিবেন কিন্তু কাফির দিগকে তীব্র পীড়াদায়ক আজাব হইতে কে রক্ষা করিবে এই লোকদিগকে বলো তিনি বড়ই দয়াবান তাহার প্রতি আমরা ইমান আনিয়াছি আর তাহারই উপর আমাদের নির্ভরতা খুব শীঘ্রই তোমরা জানিতে পারিবে যে সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত হইয়া আছে কে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين এই লোকদিগকে বলো তোমরা কি কখনো এই কথা ভাবিয়া দেখিয়াছ যে তোমাদের কূপের পানি যদি জমিনে তলাইয়া যায় তাহা হইলে এই পানির প্রবাহমান ধারাসমূহ তোমাদিগকে কে বাহির করিয়া আনিয়া দিবে